উম্মু হারাম বিন্তু মিলহান রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমার নিকটবর্তী এক স্থানে শুয়েছিলেন অতপর জেগে উঠে মুচকি হাসতে লাগলেন আমি বললাম আপনি হাসলেন কেন তিনি বললেন আমার উম্মতের এমন কিছু লোককে আমার সামনে উপস্থিত করা হলো যারা এই নীল সমুদ্রে আরোহণ করছে যেমন বাদশাহ সিংহাসনে আরোহণ করে উম্মু হারাম রদিল্লাহ তাল্লাহা বললেন আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন তিনি তার জন্য দোয়া করলেন অতপর তিনি দ্বিতীয়বার নিদ্রা গেলেন এবং আগের মতোই করলেন উম্মু হারাম রদিয়াল্লাহ তাল্লাহা আগের মতোই বললেন এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আগের মতোই জবাব দিলেন উম্মু হারাম রদিয়াল্লাহ তাল্লাহা বললেন আল্লাহ নিকট দোয়া করুন তিনি যেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি প্রথম দলের অন্তর্ভুক্ত থাকবে মুয়াবিয়াহ রদিল্লাহ তাল্লাহ্ন এর সঙ্গে মুসলিমরা যখন প্রথম সমুদ্র পথে অভিযানে বের হয় তখন তিনি তার স্বামী উবাদাহ ইবনু সামিতের সঙ্গে যুদ্ধে গিয়েছিলেন যুদ্ধ থেকে ফেরার পথে তাদের কাফেলা সিরিয়ায় যাত্রা বিরতি করে আরোহণের জন্য উম্মু হারামকে একটি সাওয়ারি দেওয়া হলো তিনি সাওয়ারির উপর থেকে পড়ে মারা গেলেন